আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলসালাম মদিনায় এলেন তখন তার সাহাবিদের মধ্যে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন সবচেয়ে বয়স্ক তিনি মেহেদি ও কতম একত্র করে কলপ লাগিয়েছিলেন এতে তার সাদা চুল টুকটুকে লাল রং ধারণ করেছিল